মদিনা হে মদিনা হে মদিনা হে মদিনা সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল মদিনা হে মদিনা দিওয়ানা বানাইল হয় আমায় দিওয়ানা বানাইল হয় আমায় মন যে মজাইল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল মদিনা মদিনা দিওয়ানা বানাইল হয়ে আমায় দিওয়ানা বানাইল হয়ে আমায় মন যে মজাইল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল মদিনা আবেগ মাখা সুর দিয়ে যার নামে গান গাই এ হৃদয়ে তার ছবিটি সদায় কে যাই আবেগ মাখা সুর দিয়ে যার নামে গান গাই এ হৃদয়ে তার ছবিটি সদায় কে যাই দিনে দিনে মদিনার প্রেম দিনে দিনে মদিনার প্রেম বাড়তে লাগিল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল দিওয়ানা বানাইল হয়া মাই দিওয়ানা বানাইল হয়া মাই মন যে মজাইল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল মদিনা আছেন যেই নবীজি ওই দূর মদিনায় কেমনেতে যাব আমি বলো না সে থায় শুয়ে আছেন যেই নবীজি ওই দূর মদিনায় কেমনেতে যাব আমি বলো না সে থায় দিনে দিনে মদিনার প্রেম দিনে দিনে মদিনার প্রেম বাড়তে লাগিল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল দিওয়ানা বানাইল হয়া মায় দিওয়ানা বানাইল হয়া মায় মন যে মজাইল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল मदीना है मदीना শানে মদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার